একটি তারার কাছে প্রশ্ন করি কোথায় তোমার মালিক বা কোন সে প্রেমিক বলো দিয়েছে তোমায় কোন সে প্রেমিক বলো দিয়েছে তোমায় এত রূপার এত শোভা একটি তারার কাছে প্রশ্ন করি কোথায় তোমার মালিক বা কোন সে প্রেমিক ভালো দিয়েছে তোমায় কোন সে প্রেমিক ভালো দিয়েছে তোমায় এত রূপার এত শোভা কোথা হতে তুমি এলে কোথায় এমন আলো পেলে কোথা হতে তুমি এলে কোথায় এমন আলো পেলে কেমনে ভেসে থাকো দূর নীলিমায় কেমনে ভেসে থাকো দূর নীলিমায় ছড়িয়ে দিয়ে দীপ্ত আভা একটি তারার কাছে প্রশ্ন করি কোথায় তোমার মালিকে বা কোন সে প্রেমিক ভালো দিয়েছে তোমায় কোন সে প্রেমিক ভালো দিয়েছে তোমায় এত রূপার এত শোভা সবই আখ মিলে মিশে চন্দ্রিমা প্রখেতে সবই আখ মিলে মিশে চন্দ্রিমা প্রখেতে কিভাবে হারিয়ে দাও দূরা জানায় কিভাবে হারিয়ে দাও দূরা জানায় ফিরে আসো যে নিভলে বিভা একটি তারার কাছে প্রশ্ন করি কোথায় তোমার মালিক বা কোন সে প্রেমিক ভালো দিয়েছে তোমায় কোন সে প্রেমিক ভালো দিয়েছে তোমায় এত রূপার এত শোভা একটি তারার কাছে প্রশ্ন করি কোথায় তোমার মালিকে বা কোন সে প্রেমিক ভালো দিয়েছে তোমায় কোন সে প্রেমিক ভালো দিয়েছে তোমায় এত রূপার এত শোভা